তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একজনের বাচনিক উপদেশ এসেছে যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের কওমে নুহের পর প্রাধান্য দান করেছেন এবং তোমাদের দৈহিক সুষ্ঠব বাড়িয়ে দিয়েছেন তোমরা আল্লাহর নিয়ামতসমূহ স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয় قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا তারা বলল তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের দাদা যাদের পূজা করত তাদেরকে ছেড়ে দিই অতএব নিয়ে এসো আমাদের কাছে যা দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ যদি তুমি সত্যবাদী হয়ে থাকো قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها ما نزل الله بها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 নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আমি তাদের পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে আমিনা এখনো কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিত যে আমার আজাব তাদের উপর রাতের বেলা এসে পড়বে অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন আর এই জনপদের অধিবাসীরা কি নিশ্চিন্ত হয়ে পড়েছে যে তাদের উপর আমার আজাব দিনের বেলাতে এসে পড়বে অথচ তারা তখন থাকবে খেলাধুলায় মত্ত তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে বস্তুত আল্লাহর পাকড়াও থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে যাদের ধ্বংস ঘনিয়ে আসে أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم أن لو نشاء তাদের নিকট কি কথা প্রকাশিত হয়নি যারা উত্তরাধিকার লাভ করেছে সেখানকার লোকদের ধ্বংসপ্রাপ্ত হবার পর যদি আমি ইচ্ছা করতাম তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম বস্তুত আমি মোহর এঁটে দিয়েছি তাদের অন্তরসমূহের উপর কাজেই এরা শুনতে পায় না نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين এগুলো হল সেসব জনপদ যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করেছি আর নিশ্চিতই ওদের কাছে পৌঁছেছিলেন রসুল নিদর্শন সহকারে অতপর কশ্চিন কালেও এরা ইমান আনবার ছিল না তারপরে যা তারা ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর এঁটে দেন وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين আর তাদের অধিকাংশ লোককে আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি বরং তাদের অধিকাংশকে পেয়েছি হুকুম অমান্যকারী অতপর আমি তাদের পরে মুসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে ফিরাউন ও তার সভাসদদের নিকট বস্তুত ওরা তার মোকাবেলায় কুফরি করেছে সুতরাং চেয়ে দেখো কি পরিণতি হয়েছে অনাচারীদের ইসরাইল আর মুসা বললেন হে ফিরাউন আমি বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে আগত রসুল আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ় আমি তোমাদের পরোয়ার দিগারের নিদর্শন নিয়ে এসেছি সুতরাং তুমি বনি ইসরায়েলদের আমার সাথে পাঠিয়ে দাও সে বলল যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো